স্বাধীনতা একটি জাতির স্বাভাবিক আকাঙ্ক্ষা অনেক আত্মত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা অর্জন করেছি কিন্তু এতটা বছর পর স্বাধীনতার দুশ্মনরা থেমে নেই তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে প্রতিনিয়ত আর তাই আমরাও দৃঢ় প্রতিজ্ঞ স্বাধীনতার দুশ্মন যেই হোক তাকে আমরা প্রতিহত করবই বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন দুশ্মন যেই হোক আমার দেশের বিষ দাঁত ভাঙবই সর্বনেশের দুশ্মন যেই হোক আমার দেশে বিষ দাঁত ভাঙবই সর্বনেশে দুশ্মন যেই হোক আমার দেশে বিষ দাঁত ভাঙবই সর্বনেশে আগলে রাখবো আমি আমার জমি আগলে রাখবো আমি আমার জমি বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব মানব না কিছুতেই কোনো পরাভব স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব মানব না কিছুতেই কোনো পরাভব স্বাধীনতা রক্ষায় দিয়ে দেব সব মানব না কিছুতেই কোনো পরাভব পর আকারর কভু করে না মুমিন আকারর কভু করে না মুমিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক গড়ার মুক্তির ভাবনাই বক্ষ ভরার বিজয়ের দিন হোক গড়ার মুক্তির ভাবনাই বক্ষ ভরার বিজয়ের দিন হোক গড়ার মুক্তির ভাবনা এগিয়ে চলার গাঢ় স্বপ্ন রঙিন এগিয়ে চলার গাঢ় স্বপ্ন রঙিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন বিজয়ের দিন হোক শপথের দিন